আবু সাঈদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আলী রদিয়াল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লামের নিকট কিছু স্বর্ণের টুকরা পাঠালেন তা তিনি চার ব্যক্তির মধ্যে বন্টন করে দিলেন আল আকরা ইবনু হানজালি যিনি মাজাসেই গোত্রের ছিলেন ওয়াইনা ইবনু বাদার ফাজারি জায়দ তাই যিনি বনি নাহবান গোত্রের ছিলেন এবং আলকামাহ ইবনু উলাসা আমেরি যিনি বনি কিলাব গোত্রের ছিলেন এতে কুরাইশ ও আনসারগণ অসন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম নাজাদবাসী নেতৃবৃন্দকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তো তাদেরকে আকৃষ্ট করার জন্য এমন মনোরঞ্জন করছি তখন এক ব্যক্তি সামনে এগিয়ে আসলো যার চোখ দুটি কোটরাগত গণ্ডদায় ঝুলে পড়া কপাল উঁচু ঘন দাড়ি এবং মাথা মোড়ানো ছিল সে বলল হে মুহাম্মদ আল্লাহকে ভয় করুন তখন তিনি বললেন আমি যদি নফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য করবে কে আল্লাহ আমাকে পৃথিবীবাসীর উপর আমানতদার বানিয়েছেন আর তোমরা আমাকে আমানতদার মনে করছো না তখন এক ব্যক্তি তার নিকট তাকে হত্যা করার অনুমতি চাইল আবু সাইদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন আমি তাকে খালিদ ইবনু ওয়ালিদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলে ধারণা করছি কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করলেন অতপর অভিযোগকারী লোকটি যখন ফিরে গেল তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এ ব্যক্তির বংশ হতে বা এক ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে যারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না দিন হতে তারা এমনভাবে বেরিয়ে পড়বে যেমনি ধনুক হতে তীর বেরিয়ে যায় তারা ইসলামের অনুসারীদেরকে অর্থাৎ মুসলিমদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা হতে বাদ দেবে আমি যদি তাদের পেতাম তাহলে তাদেরকে আজ জাতির মতো অবশ্যই হত্যা করতাম